আবু হুরাইরা হ্রদিল্লাহ তাল্লাহ্ন হতে বর্ণিত আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে লোক একশো বার এ দোয়াটি পড়বে আল্লাহ ব্যতীত প্রকৃত কোনো ইলাহ নেই তিনি একক তার কোনো শরিক নেই রাজত্ব একমাত্র তারই সমস্ত প্রশংসাও একমাত্র তারই জন্য আর তিনি সকল বিষয়ের উপর ক্ষমতাবান তাহলে দশটি গোলাম আজাদ করার সমান সওয়াব তার হবে তার জন্য একশোটি সওয়াব লেখা হবে এবং তার একশোটি গুনাহ মিটিয়ে ফেলা হবে ওই দিন সন্ধ্যা পর্যন্ত সে শয়তান হতে মাহফুজ থাকবে কোনো লোক তার চেয়ে উত্তম স্বভাবের কাজ করতে পারবে না তবে হ্যাঁ ওই ব্যক্তি সক্ষম হবে যে এর চেয়ে ওই দোয়াটি আমল বেশি পরিমাণ করবে